চাঁদনি রাতে আমি ভাবি নিরালাই চাঁদনি রাতে আমি ভাবি নিরালাই চন্দ্রের চেয়েও সুন্দর দিন বিদয়ামায় চন্দ্রের চেয়েও সুন্দর দিন বিদয়ামায় রাতে আমি ভাবি নিরালাই চাঁদনি রাতে আমি ভাবি নিরালাই চন্দ্রের চেয়েও সুন্দর তিন বিদয়ামাই চন্দ্রের চেয়েও সুন্দর তিন বিদয়ামাই নবী এলো আরবেতে মা নার ঘরে سے گھر جان من کرے نبی لو آ ماں آمینر گورے نبی جی نورے سے گھر جان من کرے امہ تیری تارے نبی امہ تیری تارے আখেরি কন্দারি চন্দ্রের চেয়ে সুন্দর তিন বিদয়মায় চন্দ্রের চেয়ে সুন্দর তিন বিদয়মায় চাঁদনি রাতে আমি ভাবি নিরালাই চাঁদনি রাতে আমি ভাবি নিরালাই চন্দ্রের চেয়ে সুন্দর তিন বিদয়াময় চন্দ্রের চেয়ে সুন্দর তিন দয়ার নবী ঘেরা ঘেরাতে নোরের জল گی رات نوری ری ج न पलोक मैं खाबा मैं खाबा मैं खाबा मैं खाबा ध्वनि से सुनाई চন্দ্রের চেয়েও সুন্দর তিন বিদয়াময় চন্দ্রের চেয়েও সুন্দর তিন বিদয়াময় চাঁদনি রাতে আমি ভাবি নিরালাই চাঁদনি রাতে আমি ভাবি নবী রানায় চন্দ্রের সুন্দর নবী দয়াময় চন্দ্রের চেয়ে সুন্দর নবী দয়াময় আমি যখ আধারে কিছু গে পা নবী ঘরে আলোয় ভরে যায় কে বলছে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি যখন আধারেতে কিছু না গে পাই নূর নবী এলে ঘরে আলোয় ভরে যায় আমি যখন আধারেতে কিছু না গে পাই ঘরে আলো ভরে যায় মা আই সারে মন কথ মা আই সারে মন কথ হাদিসে সে পাই চন্দ্রের চে সুন্দর তিন বিদয়ময় চন্দ্রের চে সুন্দর তিন বিদয়ময় চাঁদনি রাতে আমি ভাবিনি নিরালাই চাঁদ রাতে আমি ভাবি নিরালায় চন্দ্রের চেয়ে সুন্দর তিন বিদয়ামায় চন্দ্রের চেয়ে সুন্দর তিন বিদয়ামায় শেষ কথা ইউসু বেরি প্রেমে পাগল বিবি জুলাইখা মোদের নবীর প্রেমে পাগল সারা দুনিয়া এ সুমেরি প্রেমে পাগল বিবি জুলাইকা মোদের নবীর প্রেমে পাগল সারা দুনিয়া এ সুমেরি প্রেমে পাগল বিবি জুলাইকা পাগল সারা দুনিয়া সাইফুদ্দিন সেই নবীর দিদার সাইফুদ্দিন সেই নবীর দিদার সদাই পেতে চাই চাঁদের চেয়েও সুন্দর নবী দয়াময় চাঁদের চেয়েও সুন্দর নবী দয়াময় রাতে আমি ভাবি নিরালাই চাঁদনি রাতে আমি ভাবি নিরালাই চন্দ্রের চেয়েও সুন্দর তিন বিদয়ময় চন্দ্রের চেয়েও সুন্দর তিন বিদয়ময় চন্দ্রের চেয়েও সুন্দর তি নবী